ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها নিজেকে কাসেমি বলে আমি মাজাহির উলুম সাহারানপুর থেকে পড়েছি আমাকে আপনার দিকে মাজাহিরি বলা হয় আমার কাগজে লেখা ওটা আলাদা জিনিস ওটা পরিচিতি আমাকে যদি আপনার বাড়ি সাল্লাহ আলি সাল্লামা عن ابي هريره رضي الله تعالى عن كلمتان حبيبتان الى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عن معاويه بن ابي سفيان رضي الله تعالى عنهما मईदिल्लाबिही खैर युफ़क़ हुफ़ीद्दीन कमा বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে ক্ষুদার কৃপায় অসীময় অপার পাপ করে নরে লজ্জা হই গো তাঁর শ্রদ্ধেয় মাননীয় ভাইরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু এসে বসুন না জায়গা আছে তো আপনারা দাঁড়িয়ে আছেন কেন ওখানে দৃষ্টিকটু বটে আপনাদের জন্য কষ্টদায়কও বটে আমাদের জন্যও ব্যথাদায়ক যে ভাইরা দাঁড়িয়ে আছে কেন জায়গা নেই নাকি অসুবিধা আছে অনেক সময় সমাজে বসতে তার অসুবিধা থাকে যার ফুড়া হইছে পিচ বেরিয়ে গেলে কারু গায়ে লেগে যাবে বলে মনে করে আপনাদের তো সেসব ব্যাপার নেই আপনারা এসে বসুন পাশে বসুন কাছে বসুন শ্রদ্ধে মাননীয় মান্যবর সভাপতি এবং আমার শ্রদ্ধার ওলামারা আইম্মা এজামরা যারা সভাতে অনেকে ইমাম সাহেব জ্ঞানীগুণী আলেম সাহেব বসে আছেন তারপরে আপনারা মাননীয় শ্রোতা মন্ডলীরা শ্রদ্ধা মাননীয় মায়ের এবং বোনেরা আর জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে মাননীয় শ্রোতা মন্ডলীরা আমরা আমাদের সভা ইসলামের আলোচনা এত প্রশস্ত সুন্দর এবং খোলামেলা বিশ্বের কেউ শুনতে পাবে না কেউ ঢুকতে পাবে না কেউ যেন না শুনে এটা নয় সবাই লুকিয়ে করবে আমাদের প্রকাশ্যে বিশ্বের সকলের জন্যে ইসলামের ডাক তাই অনেক হিন্দু খ্রিস্টান ইহুদি ভাই আরো যারা আদার্স বিজাতি আছে তারা কোরআনের বিজ্ঞান এবং বিশ্বনবীর বিজ্ঞান ভিত্তিক জীবন ব্যবস্থা শোনার জন্য আসেন আমরা তাদেরকে সাধুবাদ জানাবো সাদরে গ্রহণ করব এবং বলবো জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে মাননীয় শ্রোতামণ্ডলীরা আমাদের কোনোদিন কোনো আলেমকে ওয়াজ করতে শুনেছেন ফুরফুরার ওয়াজ হলে যেও না একজন লোক দাঁড়িয়ে বলুন কোন আলেমকে ওয়াজ করতে শুনেছেন বেরেলিরা ওয়াজ করলে যেও না কিন্তু আপনাকে আমি প্রত্যেক দিন শুনিয়ে দেবো ওদের ওখানে যেও না তবলিক জামাতে বসো না আর মৌলবী শকত যদি হয় মুটি জোয়া চলবে না এরপর আমি কোরআনের একটা মেশাল দিচ্ছি আপনাদেরকে শুনে নেন বিশ্ব নবী কোনদিন বলেনি আমার সবাইকেও বসো না আমার কাছে কেউ এসো না কিন্তু মক্কার মুশরে কিন্দা বলেছে কি ওকাল কাফারু লা ওয়ালগাউ তাদের সাঙ্গ পাঙ্গ দিকে বলিত নবী যে কোরআন আবৃত্তি করেন সে কোরআন শ্রবণ করো না হাততালি মারবে কানে হাত দিবে উত্তীর্ণ হয়ে যাবে এখনো যারা ওই রকম যাদের দুর্বলতা আছে যারা জানে যা করছি ভুল করছি তারা তার সাঙ্গ পাঙ্গকে বলে খবরদার কানে হাত দিয়ে রাখ ওয়াজ শুনলে বেশ তোর নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে যেমন মক্কার কাফেররা বলতো নবী সাল্লাহ আলি সাল্লামের কথা শুনলে কোরআনের আবৃত্তি শুনলে ইমান নষ্ট হয়ে যাবে আজও বলে কিন্তু আপনার দিকে চ্যালেঞ্জ দেওয়া রইল একজন হাক্কানি আলেমের নাম করে বলুন কে কবে কোথায় বলেছে আমাদের ওয়াজ শুনছ অমুক জায়গায় ভালো কথা হলে হাক্কানি ওয়াজেরা কি বলেছে আলেমরা ভালো কথা যদি গাছের ডালে লেখা থাকে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করো আমার নবী বলেছেন লাতানজুর মান কল উনজুর মা কল কে বলছে দেখো না কি বলছে লক্ষ্য করিবে খুব ভালো করে কথা শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করুন আজকে আমি যে বিষয়ে আলোকপাত করব এমনিতেই আমি আপনার আপনি তো কাশেম ভাই তো অনেক দূরের কোথা কাটোয়া ষাট কিলোমিটার কাটোয়া থেকে আবার তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দিয়ে নব্বই পঁচানব্বই একশো এই আবার তিরিশ আমি কিন্তু ঘরের কাজে কাজে আমার সম্বন্ধে আপনাদের কারো জানতে বাকি নাই যে আমার বদনামেরও শেষ নাই ঝঞ্ঝটে মৌলবী আমার নাম কি ঝঞ্ঝটে মৌলবী আপনাদেরকে শোনাই নাই সে বর্ধমানে কসাই মল্লায় হাবিব ভাইয়ের এখানে ওয়াজ হচ্ছিল আমাকে দাওয়াত দেয় না বেচারারা একটু মানে বেদাতি খেয়ালের মানুষ এই কেয়াম টিয়াম নিয়ে একটু বাড়াবাড়ি করেন তো এক বছর ওখানকার মৌলবীরা সবাই বলেছিল ভাই মৌলবী শকত কবি দাওয়াত দে দো বহুত আচ্ছা বলতে হ্যাঁ বলে নেই ও ঝঞ্ঝটে আদমি है उसको मत বলে নেই উসকে ভুলাও আমাকে দাও দিয়েছিল বুঝলেন এক বছর এক বছর দিল আর জীবনে দিবেও না আর আগেও সে ভুল করে নাই যে আমি গিয়েছি আমি যে বসে আছি আর ওই রকম একজন দাড়ি চাঁচা ফুল প্যান্ট পরা হাফ শার্টওয়ালা জলসা করতে হলো বুঝলেন তো জলসালয় সে নাচ পড়বে শুধু আমাদের ইয়াসিন যেমন শুধু কেরাত পড়লো এরকম শুধু নাচ পড়তেইছে খালি গজল পড়বে সে সারা রাত আমার পরে আমার আগে তারপরে যিনি উঠবেন তার আগে স্পেশাল হায়ার করা কলকাতা থেকে তো তিনি উঠেই जिसके सीने में কি আওয়াজ রে কওয়ালির ঢোঙ্গে আর কি जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं আর আমরা সব পেছনে লাইন দিয়ে বসে আছি তো এরকম করে যখন চালাচ্ছে মনে হচ্ছে আমাকে বলছে নাকি রে তারপরেই আর কি আমরা ওয়াজ করবো আর কি আর মৌলবী আমিরুল্লাহ সাহেব উনি ছিলেন সভাপতি সদরে জলসা যেমন আজকে মাস্টার মশাই আছেন তো বলছে জিসকে সিনে মেশকে রাসুল নেই উসকা ইমা নেই আর এরম করে গজল পড়লে সত্যপীরা আমাদের দেশে দেখেন না যে তরজাটা ভালো লাগে সেটাই লোকে দশ টাকা পাঁচ টাকা দেয় তোকে দশ টাকা পাঁচ টাকা করে সব দিচ্ছিল তা সে মনে করছে আমার এই লাইনটা দারুণ হয়েছে আবার ঘুরিয়ে বলছে জিসকে সিনে মেশকে রাসুল নেই হোগা উসকা ইমান নেই হোগা তারপরে ওনার ওয়াজ হয়ে গেল बोले आप मौलवी शौकत टैक्सी लेकर आया है वो अभी रात को घर चला जाएगा मदरसा है उसका उसको दे दो भाई मौलवी शौकत का बयान होगा आप लोग जो जहां कहीं भाई बैठ जाए बोले আমিরুল্লাহ সাহেব এলান করে দিলে সব বসে গেল আমি দেখলাম যে সেই না তলা বসেছে আমার জায়গায় আমি যদি ওয়াজ আরম্ভ করি আর চলে যাই ওয়াজ আরম্ভ না করে খোদবা না পড়ে তেলাওত না করে প্রথমেই ওটাই আমি বললাম जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा কথা বুঝে আসছে না আসে নাই আমি নাথ পাত কখনো বলি না নাথ কি করে বলবো নাথ জানি না ও দেখে শুনে এক লাইন বানাতে হলো আমি বললাম जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा সে যেমন চালাচ্ছিল বুঝলে তো ওতে বেশ শান হেলো না তারপর আর এক লাইন পদ্য বানালাম बोलम जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा जिसके मुंह में दाढ़ी नहीं हाफ शर्ट वाले फुल पैंट वाले इंग्लैंड से आने वाले आशे के रसूल कैसे बनेगा तो वो जाम खाना नहीं खाएगा हम अभी चले जाएगा हमारी बेजुदी हो गई তখন সেই জলসা যে দিল না হাবিব ভাই কোথায় से ऐसे बोल मौली साहब इसलिए आपको दावत नहीं देते हैं लोग आप बहुत झंझट आदमी है हमने बोला तुम्हारा आदमी ने पहले झंझट किया है इश्क रसूल दिखाया हमने तो बात उसका जवाब दिया भाई এসকে রসুলের পর আপনারা বুঝলেন যারা এসছেন কোন দল পার্টি ইসলাম এত ভালো বুঝলেন দল পার্টি মেজরিটি মাইনরিটি ইসলামে নাই সবাই শুনে নেন আপনারা এসছেন আল্লাহর ওয়াস্তে জলসা শোনাতে আমরা জলসা শোনাচ্ছি আল্লাহ আমাদের কাছে জবাব তলব করবে আপনাদের কাছে জবাব তলব করবে শুনে কেন করো নাই ঠিক মতো কেন পৌঁছাও নাই জবাব দিতে হবে ইসলামের দেওবান্দি বেরেলি চাবড়ি কুষ্টিগিরি বাগমারি আদানগাছি বেরেলি তেরেলি ফুরফুরা এসব কিচ্ছু নাই ইসলামে যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে আপনারা কি বলছেন কোন দল পার্টি মেজরিটি মাইনরিটির সাথে কোনো স্বাদ নাই দেওবান একটা গায়ের নাম বেরেলি একটা শহরের নাম ফুরফুরে একটা গায়ের নাম সেখানে কোনো বুজুর গানে দিন এসছিলেন বেরেলিতে আপনার কোনো বুজুর গানে দিন এসছিলেন তার সাথে ইসলামের কি স্বাদ ইসলামে যে যা করবে সে তা পাবে এটা কেন বোঝা হচ্ছে না কোনো প্রকারের কোনো দল পার্টি নাই আমাদের দলে হয়ে গেলে আপনি জান্নাতে যাবেন কোনোদিন কাকু আজ করতে শুনেছেন যে দলে হয়ে গেলে জান্নাতে চলে যাবে নামাজ রোজা হজ্জাকাত পরেশগারি তাকুয়া খুদা ফিরুতা নেয় নিষ্ঠতা আল্লাহ নবী চাচা জান্নাতে যেতে পাবে না হয়তো নুহ নবী আর তার আপনার লুত নবীর বিবি জান্নাতে যেতে পাবে না নুহ নবীর বেটা জান্নাতে যাবে না এব্রাহিমের আব্বা জান্নাত পাচ্ছে না দল পাটি কি ঘরে গুণীজনেরা খুব ভালো করে কথা শোনেন এই কারণে কোরআন হচ্ছে মানামেল সালেহান ফালে নাফসি ও মানাসা আফা আলাইহা যে ভালো কাজ করবে পুরস্কৃত হবে যে কুকর্ম করবে তিরস্কৃত হবে আপনারা বলুন দিন এতদিন পর্যন্ত আপনাদের যাদের যা বয়স হয়েছে কবরে ফেরেস তারা জিজ্ঞেস করবে মার রব্বুকা আপনারা শুনেছেন না শুনেন নাই জিজ্ঞেস করবে না করবে না মার রব্বুকা তখন যদি কোনো লোক বলে আমি তিন দিন তবলিগ লাগিয়ে এলাম আনা মিনার তবলিগি তাকে বাঁধবে না বাঁধবে না ফেরেস তারা বাঁধ এটা ডুপ্লিকেট মাল তবলিক ফবলিক কি কবরে দেখাতে ইচ্ছিস বল মার রব্বকা রব্বি আল্লাহ মার রব্বকা দেউ বান্দি তাকেও বাঁধবে কি বুঝলেন আপনি দেওবান বেরেলি ফুরফুরা এসব কবরে হাসরে আল্লাহর সামনে দেখাবার নয় ওখানে দেখাবার নাম ইমান নামাজ রুজা হজ্জাকাত পরেজগারি তাকোয়া ফিরুতা ভালো কাজ করা ভালো পাতে চলা জালসা ওয়াজিব নয় ফরজ নয় শূন্য নয় করতে পারলে ভালো এটাও দেখাবার নয় জালসাকে উদ্দেশ্য করে আল্লাহওয়ালা হব সেরেক বেদাত কূপ থেকে সমাজকে পাক করব যদি মেয়েদের রওজায় যাওয়া খারাপ বললে মেয়েদের পীরের পায়ে পীরকে দেখা দেওয়া খারাপ বললে তার নাম ওহাবি দেওবান্দি হয় যদি আপনার জেগে রওজাই মানদ মানসিক করা হারাম বললে ওহাবি দেওবান্দি হয় তাহলে মক্কাতে আল্লাহ নবী বললেন কুলুল আল্লাহ তুপলে হুট তখন মক্কার লগরা বললে দেশ থেকে চলে যেতে হবে তাহলে তারা ঠিকই বলিল তাই তো মানে দাঁড়াচ্ছে আপনি যদি বলেন তবলিক জামাত আমাদের গায়ে ঢুকতে পাবে না মৌলবী শওকতের ওয়াজ শোনা চলবে না সেরেক বেদাত কুফরি যা বলছে ভুল বলছে চালিয়ে যাও তাহলে নবীকে মক্কা থেকে তেড়ে দিয়ে তারা দোষ একটা কিছু করে নাই তাই তো মানে দাঁড়াচ্ছে আপনি তো তাদের পক্ষে হয়ে যাচ্ছেন আমার নবী বললেন মক্কা থেকে চলে যেতে হবে নবীকে কারা বললো বেইমানদা তিনশো ষাটটা ঠাকুর এতদিন পর্যন্ত কেউ বলেনি তুমি কেন বলবে কতদিন বলেছে বলে নাই জানি না আল্লাহ নবীকে আল্লাহ পাঠালেন তুমি যে বলো বিশ্বে কেউ আমি ছাড়া কার উপাসনা চলবে না এই কারণে আমি আজকে আয়াত পাঠ করছি সে সম্বন্ধে কথা রাখবো কুলিল্লাহম্মা মুলকা পাঠ করেছি আপনারা জানেন কি সম্বন্ধে খোদার খোদাই খোদার খোদাই রবের রবুবিয়াত আর আল্লাহর ওয়াদানিয়াত এ সম্বন্ধে কথা রাখবো তার আগে গুটি কয়েক কথা আপনাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি আপনারা ভালোবাসেন আমি ভালোবাসি কার উপরে কোনো রাগ নাই কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই দিন পৌঁছাচ্ছি আমাদেরকে যে জবাব দিতে হবে কেন বুঝে আসছে না আর বুঝার পরে যদি তৈরি না হন ফিরে যদি না আসেন ইস্তেকভার বলে একটা জিনিস তৌবা বলে একটা জিনিস তাহলে পস্তাতে হবে হাদিস শরীফ আছে আল্লাহ নবী হজরত আলীকে বললেন যত উঁচু কবর আছে সব ভেঙে দেন এটা কি বানিয়ে বলছি হয়তো আয়েশার হয়তো ফাতেমার কবর বাঁধানো নাই এটা কি বানিয়ে বলছি মক্কা মদিনা কেয়ামত পর্যন্ত মক্কার একটা কুকুরের সমান মর্যাদা সম্পন্ন বিশ্বের কেউ হবে না মদিনার একটা কুকুরের মতো সম্মান পাবে না কেউ সেখানে তাজিয়া মুর্শিয়া নাই আপনি তাজিয়া মুর্শিয়া করছেন আপনি মক্কা মদিনা চেয়ে দেখবেন না মক্কা মদিনার মেয়েদের ব্যবহার পুরুষের ব্যবহার তাদের নামাজ তাদের দাওত তাদের তবলিক তাদের আপনার ইমান তাদের কোরআনের তেলাওত তাদের কবরস্থান তাদের জিয়ারত দেখবেন না তারা কবরে মানদ মানসিক করলে বিশ্ব নবীর কবর বিশ্বের সমস্ত ছাগল সেখানে চলে যেত একটা ছাগল নিয়ে গেলে হাজিকার ঘুরে আসতে দিবে না ছাগলের সাথে পার করে দিবে যে দেখ একবার খালি আর আপনি কোথা হারাধনের মাম মরেছে অটল বিহারী চাচি মরেছে আটবানির খালু মরেছে আটবানি মানে ওদের লেগে বলি নাই আমাদের কোনো আটবানি আছে অটল আছে ওরা যেন মনে করেন আমাদের দুজনের হচ্ছে দিল্লির অটল আটবানি গৈরিকি করণ আলাদা তাদের লেগে আমি বলি নাই নাম বললেই তারা হয় না অটল আদবানি কত আছে আমাদের হ মাঝি পাড়ায় অটল আছে আমাদের হ আপনার দিকে কুড়া পাড়ায় আছে তাদের কেন বলবো অটলের চাচি আটবানির খালা মরে গেছে তার কবর বাঁধাচ্ছেন সেখানে মানসিক চালাচ্ছেন হয়তো ফাতেমার কবর বাঁধানো নাই মানুষ মানসিক নাই মুসলমানদের লজ্জা নাই সৈয়দাতুর নেশা জান্নাতের সর্দার এর থেকে ভল নজির আর কি দেওয়া হবে কেন দেওবান্দি বেরেলি বলছেন কেন পাথর চাবড়ি বলছেন আমাদের লাভ ক্ষতিটা কি আপনাকে কবর বাঁধানো মানা করে লাভ ক্ষতিটা কি যে কবর বানাতে মানা করলে মূল সাহেবের এই লাভ হয়ে যাবে বলুন বিশ্বনবী কেন বললেন তিনশো ষাটটা ঠাকুর চলবে না কোয়ালিশন সরকার চলবে না মক্কালরা পরামর্শ দিলেন ইতিহাস বোখারি মুসলিম তিরমি আবু দাউদ নিসাই এবনে মাজা বাইরা কি সাউকে শাউকুদনি দারে কুতনি হাব্বান বাজার সমস্ত হাদিসের কেতাবে সোনার পানিতে লেখা যে হে নবী তিনশো ষাটটা আর তোমার একটা তোমাকে পেরে উঠা যাচ্ছে না তোমার দিন দিন তোমার সঙ্গে বন্ধু বান্ধব বেড়ে যাচ্ছে তোমার উপর ইমান আনছে তোমার কথাই বিশ্বাস করছে এক কাজ করো কোয়ালিশন সরকার করা হোক তুমি একদিন আমাদের তিনশো ষাটটা মেনে নেবে আমরা একদিন তোমারটা মেনে নেবো নিয়ে তিনশো একষট্টিটা ক্ষুদা করা হোক তার নাম কোয়ালিশন সরকার এনডি সরকার আল্লাহ নবী কাল্লা কোরআন পাঠালেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহু আল্লাহ নবীকে বললেন বলো কুলিয়া ইহাল ফেরুন লা আবুদুমা তা আবুদুন তোমরা যার উপাসনা করো আমি তার করি না আমি যার করি তোমরা তার করবে না তোমরা যাকে ডাকো আমি তাকে ডাকি না আমি যাকে ডাকি তোমরা তাকে ডাকবে না তোমাদের জন্য তোমাদের কর্ম আমার জন্য আমার ধর্ম কোয়ালিশন সরকার চলবে না গোটা কোরআন শরীফের নিচর আল্লাহ আকিলা তিনি কারো অংশী বিশ্বাস করেন না তিনি অংশী ভালোবাসেন না কোনো কাজে অংশী চলবে না রোজায় মানত মানসিক করেন আর আল্লাহর নামে কুরবানি করেন তফাত কি রইল আল্লাহর নামেও কুরবানি রওজার নামে মুরগি কি হলো বাবজিরা সোনার লাল দামার গুণীজনেরা নেই নিষ্ঠমানের আল্লাহ মেহেদবান ভাইরা বুঝালে কেন বুঝছেন না মুসলমান রূপে বেঁচে থেকে যদি সেরেক করে জাহান নামে যেতে হয় কত কষ্ট হবে আমার নবী তার উম্মতের জন্য দোয়া করেছেন কিন্তু কথা হচ্ছে একটা কথা মনে রাখবেন আল্লাহ তাসরিফুল আহওয়াল আল্লাহ তালা হচ্ছেন মোকাল্লেবাল কুলুব আমাদের বলা কথা চলছে একটা কথা আপনাদেরকে বলে দিন হলে স্পষ্ট হবে না তবলিগ চলছে জালসা চলছে বলা কওয়া চলছে কোরআনের তফসির চলছে সারা পশ্চিম বাংলায় কোরআনের তফসির করে আসছি তারপরেও তারপরেও আল্লাহ যাকে হেদায়ত দিবে সে হেদায়ত পাবে আর আল্লাহ যাকে গোমরা করবে সে গোমরা হবে তারা দুর্ভাগ্যবান যাদের শোনার পরে হৃদায়ত হয় না কোরআন শোনার পরে যারা তোবা ইস্তেক ভার করে নিজেদের পরিবর্তন আনে না মারামারি নাই আমাদের কাছে মারামারি নাই আমাদের কাছে কাফের মুশরেক বলে ওয়াজ নাই তু কাফের সে কাপের তার খালা কাপের এসব নাই এই কাজ করলে কুফরি করা হয় এই কাজ করলে সেরেক করা হয় বলবো কাউকে কাফের মুশেক বলে ডালবো না বিশ্ব নবী মানা করেছে বাবজিরা সোনার লাল নামার গুণিজনেরা তো ভালো মন্দের মালিক কল্যাণ অকল্যাণের কে বাবা আল্লাহ আপনার বুঝে আসার জন্য আমি একটা মেশাল সব জায়গায় দিচ্ছি আপনাদেরকে দিয়ে রাখি মনে রেখে দেন তুমি দাওয়া করো দোয়া করো বলা বলি করো কিন্তু তাই হবে আল্লাহ যেটা চাইবে কলকাতা যাও ডাক্তার দেখাও বেটানা বিটি ডাক্তার যন্ত্র লাগিয়ে বলে দেবে ব্যথা হবে না বিটি হবে তুমি বিটি হলে জানতে পেরে হয়তো নষ্ট করে দেবে ডাক্তার দেখাতে যাও পরামর্শ করো ভালো করো মন্দ করো কিন্তু মনে রেখো তাই হবে আল্লাহ যেটা চাইবে এটা মনে রেখে দে প্রমাণ কি বিশ্বে এমন পিতা নাই এমন গার্জেন নাই এমন স্কুলের হেডমাস্টার টিচার নাই যে মাস্টাররা মনে মনে করে আমাদের স্কুল থেকে যেন দুটো স্পেশাল পকেট মার তৈরি হয়ে বার হয় কোন স্কুলের মাস্টার মশাই যদি এখানে কেউ থাকবেন কোন হেডমাস্টার যে আমরা বহু প্রচেষ্টা চালিয়ে দুটো পকেট মার তৈরি হচ্ছে স্পেশাল কেউ কিছু জানতেই পারবে না হ্যাঁ, ফর্মুলা দিয়ে দিয়েছি এরকম কোন স্কুল কোন গার্জেন একজন পিতা দাঁড়ান আমি মনে মনে করেছিলাম আমার চারটা ছেলে বড়টা পকেট মার করবো দ্বিতীয়টা চিটিং বাজ তিন নম্বরটা খুনে চার নম্বরটা গুন্ডা একজন বাপডানি বলবেন বিশ্বের কোন বাপ কেউ মাঝি সাঁওতাল কোল ভিল হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান আপমর জনসাধারণ এইরকম বিশ্বে কেউ আছে যে পিতা বা গার্জেন মনে মনে করে আমার ছেলেকে পকেট মার চিটিং বাজ করব। কেউ যদি মনে মনে না করেন বিশ্বের যত চিটিং বা পকেট মার আছে সেই মালগুলো কোথাকা সব বাপ মনে মনে করেছে আমার ছেলেকে ফার্স্ট ক্লাস করব। আমার ছেলেকে ডাক্তার আমার ছেলেকে ইঞ্জিনিয়ার আমার ছেলেকে হাফেজ আমার ছেলেকে কারি আমার ছেলেকে ইমাম আবু হানিফা আমার ছেলেকে খাজা মহিনুদ্দিন চিস্তি এটা সব বাপ মায়ের মনের আশা আকাঙ্ক্ষা ইংলিশ মিডিয়ামে দেবো আমার ছেলে থরল ইংলিশ বলবে সব বাপ মায়ের কিন্তু চিটিং বাসটা চোরটা পকেট মারটা ডাকাতটা খুনেটা ধনঞ্জয়টা ধর্ষণকারীটা এটা কোন বাপ মাপের দোয়া আলামিন তোমার চাওয়াতে কিচ্ছু হবে না আল্লাহ রব্বুল আলামিন যেটা চাইবে সেটা হবে এটা মনে রেখে দেন আপনি মাথায় যে আমার আপনার যত যা কিছু করার বুদ্ধি প্ল্যান প্রচেষ্টা দোয়া দাওয়া সব করে যান নিষেধ নাই কিন্তু মাথায় এই কথাটা রাখবেন সব আমি করছি হে আল্লাহ তুমি যা করবে তাই হবে ডাক্তারখানা নিয়ে যাচ্ছি ভালো অদ্দিনেই হবে তুমি যদ্দিনে ভালো দেবে সেই ডাক্তারের হাতেই ভালো হবে যে ডাক্তারের হাতে তুমি ভালো রেখেছো সাতটা ডাক্তারের ঘর ঘোরার পরে হয়তো বুদ্ধির হাতে ভালো হবে তার হাতেই হয়তো তুমি ভালো রেখেছিলে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে যেখানে যাচ্ছেন যা করছেন করুন যত এমুনিয়া ইউরিয়া দিচ্ছেন দেন তাই হবে আল্লাহ যা করবে গুণীজন এটা ভুলে গেলে ভুল হবে এবারে আপনাদের মধ্যে কারো কারো মনে মনে হতে পারে যে আল্লাহ যখন যা করবে তাই হবে তবে চো জলসা শুনবো না পালিয়ে যাই আল্লাহ ওলি করে তা হবো নাহলে গোলমাল চালাবো আল্লাহ নামাজ পড়াই তা পড়বো নাহলে গোলমাল চালাবো এটা কারো কারো মনে মনে হতে পারে তখন আল্লাহ আবার বলছে বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি চক্ষু দিয়েছি কান দিয়েছি এগুলো থাকতে আল্লাহ দেয় তা হবে কথা বলতে পাবে না বিবেক মোতাবেক কাজ করো দৃষ্টি মোতাবেক চলো শ্রবণ কথা মোতাবেক বলো তারপরে যা হবার আমি করব কিন্তু তোমাকে যেটা দিয়েছি সেই মোতাবেক করো আর যদি আমার উপরে দোষ দিয়ে দাও যে আল্লাহ তুমি নামাজ পড়াও তা পড়বো রোজা রাখাও তা রাখবো তাহলে এই কথা যদি বলো তাহলে তোমাকে কাঁটা ঝোড়ে ঠেলে ফেলে দিলে সারা দিও না কিন্তু বলে ঠেলে ফেলে দাও আল্লাহ বাজাইতে বাজবে না বাজাইতে না বাজবে দি চুপ করে নাই থাকো আমি বাবলা ঝোড়ে ঠেলে ফেলে দেখবো তখন যদি বলো মোল সাহেব বলবো কেন আটকাচ্ছিস বল বলে আট পাবো না কে বলছে বিবেক সেই বিবেক কেন বলে নাই আল্লাহ সৃষ্টি করেছে তার নামাজ না পড়লে নেমো খারামি করা হবে সেই বিবেক কেন বলছে না যদি বলেন আল্লাহ করা এটা করবো না করব করব না তাহলে আপনার আম গাছের আম পারবো আপনি বলুন পেড়ে লিপিতে লিগা আল্লাহ আটকাই আটকাবে নাহলে বুঝে লিখা তখন ঠেকা বার করতে পারবেন না কিন্তু মরায়ের ধান নিয়ে পালিয়ে যাব যদি বলেন কে রে বলে চুপ করে থাক আল্লাহ আটকাই আটকাবে নাহলে ঘর চলে যা তখন বলছে আমি বাপের বেটা হাত দিয়ে দেখ একবার আল্লাহ বলছে তোর বেলায় তো বাপের ব্যথা আর আমি নামাজ পড়েছি তখন বলছি আল্লাহ পড়াগা ওইখানে বল প্রয়োগ করছি সেখানে বল প্রয়োগ কর উঁচু করে বল দিয়ে ভোর ভোর উঠে আল্লাহ করব আমি আবার তৌফিকটা তার সঙ্গে জুড়ে দেব আল্লাহ অতক্ষণ পর্যন্ত কোন গোত্র গোষ্ঠীকে হেদায়ত দান করেন না যতক্ষণ না তারা হেদায়ত পাবার জন্য প্রচেষ্টা চালায় প্রচেষ্টাটা আমাদের ইনশাল্লাহ প্রচেষ্টা চালাবো কোথায় কোথায় সিনেমা হলে টিকিট কেটে এটাও মনে রেখে দেন প্রচেষ্টা চালাতে হবে প্রচেষ্টার জায়গায় দাও তো তবলিগে যাব মসজিদে যাব উজু করব আলেমের কাছে বসবো মক্তবে পাঠাবো পাঠিয়ে প্রচেষ্টা করব আল্লাহ আমি তোমার হব তবে তো প্রচেষ্টা বোঝা যাবে প্রচেষ্টার জায়গাটাও তো ঠিক হতে হবে হলুদালা গায়ে মুশিরওয়ালা গায়ে পাটিওয়ালা গায়ে সত্যপীর গায়ে যাত্রা গায়ে বলে তবলিক জামাত বলে গা ঢুকতে পারবি না বলে কি গাঁ রে নিয়ম কত ভালো পরপর তিন দিন যাত্রা হয়ে গেল বলো রাইট সত্যবীর হয়ে গেল বলে দারুণ হো ওখান থেকে সত্যবীর দল এলাম বীরভূম থেকে কি দারুণ দিলের বাবু বলে তবলিক জামাত বলে গা ঢোকা চলবে না গা খারাপ হয়ে যাবে তাহলে কি করে হেদায়ত পাবেন হেদায়তের আড্ডাই তো আপনার গা ঢুকতে দিচ্ছেন না আপনি মসজিদে তো আপনি যান নাই মসজিদে যে বসে কাঁদুন হেদায়ত আল্লাহ তবু বলেছে আপনি হেদায়তের জায়গায় যে কাঁদুন হেদায়ত দেয় কিনা তারপরে দেখবেন এরপরে ওয়াজ হচ্ছে নামাজ হচ্ছে রোজা হচ্ছে বলা কয়া চলছে তারপরেও কিছু লোক জাহান নামে যাবে কোরআন বলছে জাহান্নাম আমি জিন্নাত এবং এখনো কিন্তু ওয়াজ আরম্ভ করিনি আমি কিন্তু মাটি লেবেল করছি আপনারা মনে করেন না যে ওয়াজ আরম্ভ করে দিয়েছে তখন তো আমি ওই যে কুলিল্লা পড়েছি ওইটা আরম্ভ করবো এখন আমি আপনাদিকে কোরআন শরীফ দেওয়ার মতো মিজাজ গড়ে লিখছি তারপর কোরআন শরীফ অনুবাদ করব যেন আমারও মিজাজে কোরআন শরীফ ঢোকে আপনাদেরও তবে তফসির করব জালালাইন বাইজাবি থেকে কলিল্লাহ আর একটা জুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খাইলিল মুসাওয়ামা ওয়াল আনাম ওয়াল হারফ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أو نبئكم بخير ذلكم من الذين اتقوا ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها আর একটা পড়েছিলাম কি ومن আয়াতের অনুবাদ করব এখন যেটা বলছি সেই কথাটা শুনে নেন আল্লাহ নামে দিলে আল্লাহ ইনসাফ করবে বলুন আল্লাহ ইনসাফ করবে আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করেছে সে মেহরবান সে বেনিয়াজ সে দয়ালু সে স্নেহ ভালোবাসা দিয়েছে সে যখন জাহান নামে দিবে সেটা বেইনসাফ কি করে হয় কি বলছেন আপনারা ধনঞ্জয়ের ফাঁসি যদি জজের ফাইসালা ইনসাফ হয় বাপের শাস্তি যদি ইনসাফ হয় বাপ যদি বেটাকে তেজ্য পুত্র করে ইনসাফ হয় বিবিকে যদি স্বামী তালাক দেয় আর সেটা ইনসাফ হয় বা আল্লাহ যখন জাহান নামে দিবে সেটা বেইনসাফ মনে হচ্ছে কেন চায়ের দোকানে বসে বসে আল্লাহ মেহরবান মৌলবি হজ করছিল জাহান নামে দিবে আল্লাহ কি রকম বে চায়ের দোকানে বসে বসে চালাচ্ছে মৌলবি পেরিয়ে যাচ্ছে বলে হ্যাঁ, কিরকম বুদ্ধি দেখো মাতালদের বুদ্ধি টনটনে বুদ্ধি মাতালরা বলে মৌলবী শকত চলার রস খায় খেজুরের আত্মালের ওরা খেলে রস আমরা খেলে তাড়ি মাতালরা <laughs> আমরা যদি তাল গাছের ভালো রস এক গ্লাস খাই না ভোরবেলা খাবার মাতালরা লক্ষ্য রাখবে আরে মৌলবি চালাইছে মনে রাখ সেই কারণে আমি বলি কি মাতালদের বুদ্ধি টনটনে বুদ্ধি মাতালরা চারজনা বসে রাস্তার ধারে বুদ্ধি খাঁচাচ্ছে এই তোমরা জলসা দিচ্ছ তোমরা শুধু শোনো তোমরা খালি লেফট রাইট করো না জলসা দিয়েছো তোমাদেরকে শুধু শুনতে হবে মাতালদের বুদ্ধি আছে পাকা বুদ্ধি মাতালটা কি বলছে না আমরা খেলে তাড়ি ওরা খেলে র শুনি শুনিয়ে তো এই যে আলোচনাটা যারা করে আল্লাহ মেহেরবান মানে ঠাট্টা খবরদার আল্লাহ বেশক মেহেরবান আর জাহান নামে দিলে বেশক ইনসাফ হাজির মতো হাজি এম এ পাশ করা মাস্টার ইয়াসিন সাহেবের মতন উকিল আডবাণীর মতন আপনার যে দেশের রাষ্ট্রপতি অটল বিহারের মতন প্রধানমন্ত্রী কবলা জালেক ইতিপূর্বে কিছুদিন আগে ছিল তাদের মতন লোক যদি দশ কেজি ওজনের ভালো গাই কিনে দশ কেজি দুধ কালো গাই কালো বাঁট সাবন দিয়ে গা ধোয় মশারি টাঙিয়ে রাখে আর ছেড়ে দিলে যদি চার কিলোমিটার করে ছুটে বেড়ায় ও আদবানি আর ইয়াসিল সাহেব আর মাস্টামুশাই আর মলি সাহেব সবাই গলায় একটা দশ হাত লম্বা বাঁশ বেঁধে দেয় তার নাম হুড়কো যদি বলো আদমানি তুমি এরকম প্রধানমন্ত্রী তোমার ই কি কাজ বলে মোলসা ফুটানি মেরো না হে চার কিলোমিটার আমি দশ হাজার টাকা দিয়ে কিনে আমার বেলেন খারাপ হয় নাই বাসটা ঝুলাইছি তোমার থেকে আমার দয়া বেশি আমি ট্রাক্টরে করে কিনে এনেছি সাবনে করে গা ধোয়াই আর মশাই টাঙিয়ে রাখি ওকে দেখলে আমার যান জুড়িয়ে যায় কিন্তু চার কিলোমিটার ছুটা হলো দিল্লি থেকে আগ্রা তবে লম্বাটা খেচে দিয়েছে এবার ছোট গা ফাটাম ফাটাম ফাটাম কোথায় যাবি বল খালা কি বুঝে আসছেন আপনাদের কথাটা কি বলতে চাইছি আল্লাহ বলছে এক লক্ষের উপর পয়গম্বর পাঠিয়েছি প্রত্যেক লোক পয়গম্বরের সাহাবা ইমাম মুস্তাহিদিন ওলামায় কেরাম তবলিগ মুবাল্লিগিন মসজিদ কোরআন হাদিস তেলাওত জেকের ওয়াজ নসিহত তারপরেও যদি হেদায়ত না হয় তার গলায় বাঁশ টাঙাবো না কি বলছেন এবার আপনি বলুন আল্লাহ এমনি টাঙিয়ে দিয়েছে বাঁশটা লক্ষ লক্ষ পয়গম্বর পাঠিয়েছে তারপরেও কানে যেছে না কথাটা আল্লাহ নবীকে সহচক্ষে আল্লাহ নবীর চাচা আবু তালেব হজরত আলীর আব্বাজান দেখেছেন বছরের পর বছর কিরকম পয়গম্বর কিরকম আমানত তার আল্লাহ পাঠিয়েছে পয়গম্বরই কেমন ভাবে পেলেন হয়তো খাদিজা কেমন ভাবে এলান করলেন আল্লাহ নবী কেমন করে শোনালেন আমার উপরে পর্ব প্রথম ওহি কেমন করে এলো কাসাল সালাতিল জারাস মনে হচ্ছে যেন লোয়ার জিঞ্জির ঝনঝন ঝনঝন করে নেমে আসছে জাম্মেলুনি সাম্মেলুনি খাদিজা হে খাদিজা আমাকে কম্বল আবৃত করো আমার গোটা শরীরটা কাঁপছে আমি যেন জ্বর অনুভব করছি হয়তো খাদিজা শুনলেন ওয়ারা কাবিনে নাও ফেলের কাছে চাচা যান আমার স্বামী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম কাঁপছেন আর বলছেন এইরকম এইসব অবস্থা আকাশ থেকে এরকম একটা কালো মেঘের মতো এলো আর ঝিন ঝিন করে আওয়াজ হচ্ছিল আর আমার উপরে এইরকম আওয়াজ হলো হয়তো ওয়ারা কাবিনে নফল তিনি পণ্ডিত ছিলেন খ্রিস্টান ইহুদির তিনি তওরাত জবুরে নিয়ে এলেম রাখতেন তিনি বললেন খাজেদা তুমি সৌভাগ্যবতী তোমার নবী স্বামীকে আল্লাহ নব অধ্যান করেছে আল্লাহর কাছ থেকে যখন কালাম এসছে ইশার ওপরে মুসার ওপরে তার লক্ষণ এইরকম ছিল তারা সব দেখেছে আবু তালেব সব শুনেছে তারপরে ওই মানা নাই আল্লাহ নবী বললেন চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন হে নবী আমি তাকে ইমান দেবো না তোমার প্রিয় হলেও তোমার ভালোবাসা হলেও তুমি তাকে হেদায়ত করতে পারো না চোখে পানি আসা দরকার আপনার আমার চাচা পৃষ্ঠপোষক চাচা হিতাকাঙ্ক্ষী চাচা নবী দাওয়াত দিচ্ছে কে দাওয়াত দিচ্ছে নবী ওটা শকত রায় কেরিমের বেটা ওটা নবী দাওয়াত দিচ্ছে ইমান পাইনি তার নাম আল্লাহ চারটিখানি কথা লয় মনে রেখে দেবেন বলছে সব দেখেছো সব বুঝেছো তারপরেও শোনো নাই পাবে না আর আল্লাহর যাকে মনে গেছে আমির হামজার কালিজাটা চিবিয়েছিল তার নাম কি আপনারা জানেন হিন্দা আল্লাহ তাকে ইমান দান করেছে ইমান দান করেছে তার কিছু ভালো দেখেছে ফেরাউন বেইমান আসিয়া জান্নাতি তার বিবি আল্লাহ তার ভালো দেখেছে নোহ নবী লুত নবী তাদের দুজনার বিবি জাহান্নামী তার নাম আল্লাহ তিনি ইনসাফ করেন তিনি ইনসাফ পরায়ণ তিনি দয়ালু তিনি মেহেরবান তার দয়া বুঝাবো বেটার বিয়েতে বিটির বিয়েতে দাওয়াত কবার দেন একবার গলসির দেখা হলো ভাই মেয়েটার বিয়ে পনেরোই জ্যোষ্ঠী যেও তারপর একটা কাগজে চিঠি লেখে খামের ভেতরে ভরে মুনিশের হাতে দিয়ে পাঠিয়ে দিলে হলুদ চিটকিয়ে বিয়ের দাওয়াত হয়ে গেল তারপরে বললে আসে নাই গো চাচারা আসে নাই বলে না এসো দাও দিয়েছি আমি আবার গলছিতে বললাম চিঠি দিয়ে দিয়েছি নাই বাইলো দুবার নাই বাইলো যাবো না যাবো না যা সদবোধ হয়ে গেল দাওয়াত আল্লাহ বলছে আমার দাওয়াতটা শুনে লাও যেদিন জন্মেছ তোমার খালা কোলে করে নিয়েছে আর মৌলবী বলেছে আল্লাহ একবার আল্লাহ একবার যেদিনে তুমি মরে যাচ্ছ